আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে হাসি তারা হাসি তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফুলে ফুলে দিয়েছ মধু ঢালে মৌমাছি করে আহরণ মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি মৌমাছি করে আহারণ গুনগুন গান করে সদা ছুটে মধু তার খুবই প্রয়োজন তাদের রিজি করতে পুরো কত ফুল ফোটে প্রভু তোমার না আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ কি যে সুন্দর তার ঘ্রাণ সকল পার সুন্দর তার ঘ্রাণ সকল পর্ণ করে তোমার জিকি বিলিয়ে দিয়ে মন প্রাণ বৃক্ষকে রাখতে চির সবুজ কত বৃষ্টি ঝরে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রভাতে পাখি ডাকে তোমার নামে প্রভাতে পাখি ডাকে তোমার নামে প্রভাতে পাখি ডাকে তোমার নামে প্রভাতে পাখি ডাকে তোমার নামে